অভিভাবক পৃষ্ঠপোষক সাহায্যকারী তারপর তারা সৎ কাজের আদেশ প্রদান করে মন্দ কাজের পথে বাধা প্রদান করে মন্দ পথ থেকে লোকদেরকে বিরত রাখে সে পথে নিষেধাজ্ঞা আরোপ করে হালাত কায়েম করে জাকাত আদায় করে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করে এই সকল মুমিনদেরকে আল্লাহ নিজের রহমতের জন্যই বাছাই করে নিয়েছেন তাদেরকে তিনি নিজের পক্ষ থেকে রহমত দ্বারা তাদেরকে নিরাপত্তা দান করবেন তাদেরকে প্রশান্তি দেবেন আল্লাহ সুবাহ ঘোষণা করছেন যে আল্লাহ মমিন নারী পুরুষদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এমন জান্নাতের যার নিচ দিয়ে জরনা দ্বারা প্রবাহিত থাকবে সেখানে তারা চিরকাল থাকবে এবং পবিত্র বাসস্থান সমূহ তাদেরকে প্রদান করা হবে চিরস্থায়ী জান্নাতে এবং সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি তাদেরকে প্রদান করা হবে আর এটাই তাদের বড় ধরনের সফলতা মমিন নারী পুরুষদের জন্য আল্লাহ সুবাহান সুবাহ চিরস্থায়ী জান্নাতের ওয়াদা করেছেন আর এটা এমন জান্নাত যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে নহরগুলো প্রবাহিত হতে থাকবে রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন সিদ্রাতুল মন্তাহায় তিনি দেখতে পেলেন দুটি নহর ভিতর দিকে প্রবাহিত হচ্ছে আর দুইটি নহর বাহির দিকে প্রবাহিত হচ্ছে জিব্রাহিল আলহিসাল্লামকে তিনি এ বিষয়ে প্রশ্ন করেছিলেন এই নহরগুলো কি তখন তিনি বলেছিলেন বিতর দিকে প্রবাহিত যে দুটি নহর সেটা হলো জান্নাতের দুটি নহর আর বাহির দিকে প্রবাহিত যে দুটি নহর সেটা হলো একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাত আল্লাহ সুবাহান সুবাহ জান্নাতের মধ্যে মুমিন নারী পুরুষের জন্য এমন নহরগুলো ঝর্ণা ধারাগুলো প্রবাহিত করবেন যেগুলো তাদের প্রাসাদের কোনোটা নিচ দিয়ে প্রবাহিত হবে তাদের ইচ্ছাধীন থাকবে নহরগুলো তারা যখন যেদিকে প্রবাহিত করতে চাইবে তারা চাইবে এই নহরগুলো আমার বাগান দিয়ে প্রবাহিত হোক সে বাগানের দিকে প্রবাহিত হবে তারা চাইবে এটা আমার প্রাসাদের নিচ দিকে প্রবাহিত হোক সেই দিকে প্রবাহিত হবে সেই নহরগুলো তাদের ইচ্ছাধীন প্রবাহিত হবে আল্লাহ সুবাহান মমিন নারী পুরুষের জন্য ওই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যে জান্নাত সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম কিছু বর্ণনা দিয়েছেন হজরতে আবু মুসা আশারি রাবি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন দুটি জান্নাত আছে যা সোনার তৈরি এবং তার ব্যবহারের সকল সামগ্রী সোনার আসবাবপত্র যা আছে ব্যবহারের পানপাত্র যা আছে সব সোনার আর দুটি জান্নাত রূপার তৈরি এবং তার ব্যবহারের সকল সামগ্রী রূপার এই জান্নাতে জান্নাতিগণ তারা তাদের রবকে দেখবে এমন ভাবে যে তার চেহারার উপর থাকবে আলোক উজ্জ্বল একটা পর্দা মাত্র সেইভাবে তারা তাদের রবকে তারা দেখতে পাবে আর সেটা হবে জান্নাতে আদনে জান্নাতে আদন অত হল চিরস্থায়ী জান্নাত যার আল্লাহ যেভাবে পয়দা করেছেন থেকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এর কোনো ধরনের পরিবর্তন হবে না যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেইভাবে অনন্তকাল থাকবে কখনো এটা এর কোনো রূপ আকৃতি তার বৈশিষ্ট্য কোনো কিছুই পরিবর্তিত হবে না সেটা হলো সেই জান্নাত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله ورسوله وأقام الصلاة وصام رمضان حقا على الله أن يدخله الجنة هاجر في سبيل الله أو مات في أرضه الذي ولد فيها قيل يا رسول الله صلى الله عليه وسلم أفلا ننبئ الناس بذلك قال فِي الْجَنَّةِ মিআতা دَرَجَةً أعد الله للمجاهدين في سبيله وما بين درجتين كما بين السماء والأرض فإذا سألتم الله فاسأل الفردوس فإنه أعلى الجنة وأوسط الجنة ومنها يخرج أنهار الجنة রহমান রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মানানল রাসুলের প্রতি মানানল সালাদ কায়েম করল রমজান মাসের সিয়াম পালন করল আল্লাহর উপর তার এই অধিকার হয়ে যায় যে আল্লাহ যেন তাকে জান্নাতে পৌঁছে দেন যদিও সে হিজরত না করে এবং ওই ভূমিতেই মৃত্যুবরণ করে যেখানে সে জন্ম লাভ করেছিল এই কথা শুনে রাসুল্লাহ সাল্লামকে সাহবার প্রশ্ন করলেন যে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আমরা কি এই সংবাদটা লোকদেরকে জানিয়ে দেব না তখন তিনি বললেন জান্নাতের মধ্যে আল্লাহ মর্যাদার একশোটা স্তর নির্ধারণ করে রেখেছেন আর সেই স্তরগুলো শুধুমাত্র আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের জন্যই নির্ধারিত করা হয়েছে এক একটা স্তর একটা থেকে আরেকটার ব্যবধান হল আসমান এবং জমিনের ব্যবধানের মতো যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের কামনা করবে তখন তোমরা ফেরদাউসের কামনা করো আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফেরদাউস চাও কারণ এটা হলো সর্বোত্তম জান্নাত সবচেয়ে উপরের জান্নাত এবং সেখান থেকেই জান্নাত সমূহের নহর প্রবাহিত এবং এর উপর আছে রহমানের আরস এখানে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আল্লাহর পথে যারা জিহাদ করে সেই মুজাহিদিনদের মর্যাদা বর্ণনা করেছেন তারা জান্নাতের মধ্যে ওই মর্যাদা লাভ করবে যেই মর্যাদাগুলো শুধুমাত্র মুমিনদের মধ্য থেকে যারা মুজাহিদ তাদের জন্য নির্ধারিত মুমিনগঞ্জ যারা ইমানের কারণে তারা জান্নাতে যাবেন যদি তারা আল্লাহর প্রতি রাসুলের প্রতি কোন ইমান রাখে কোন প্রকারের শিরকে লিপ্ত না হয় আল্লাহর হুকুম ফরজ সালাদ কায়েম করে জাকাত আদায় করে রমজান মাসের সিয়াম পালন করে আল্লাহর এই হুকুমগুলো পালন করার কারণে সে তো জান্নাতের অধিকারী হয়ে গেল আল্লাহর কাছে তার এটা পাওনা হয়ে গেল আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন কিন্তু জান্নাতের মধ্যে যে মর্যাদার স্তরসমূহ আছে সেই একশোটা স্তর সেই স্তরগুলো আল্লাহ সুবাহ নির্দিষ্ট করে রেখেছেন শুধুমাত্র তার পথে যারা জিহাদ করে তাদের জন্য লিল যারা আল্লাহর প্রতি জিহাদ করে শুধু তাদের জন্যই আল্লাহ এই মর্যাদার স্তরগুলো রেখেছেন আর মর্যাদাটা এক একটা স্তর কেমন একটা স্তর থেকে আরেকটা স্তরের ব্যবধান আসমান এবং জমিনের ব্যবধানের সমান এটা কি কোনো মানুষ কল্পনা করতে পারে কোন মানুষের কল্পনাও করতে পারে না কত ব্যবধান এর অনুরূপ একটা হাদিস আমরা দেখি হজরতে আবু সাইদ কুতুবি রাজু আল্লাহ আনহু থেকেও বর্ণিত তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন বিল্লাহি রব্বাউ বিল ইসলামী দিনাউ মোহাম্মদিন নাবিয়া ওয়াজাবাতলাহুল জান্নাহ যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেল তার জন্য তো জান্নাত আজিব হয়ে গেল আজাব আল্লাহ আবা সাইদ এই কথাটা শুনে আবু সাইদ ফুজুলি রাজি আল্লাহ আনহু অবাক হয়ে গেলেন আবু সাইদ ফুজুলি রাজি আল্লাহ আনহুর অবাক হওয়া দেখে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বললেন ওয়া উখরা ইয়ারফাউ বিহাল আব্দু মিআতা দারাজাতান ফিল জান্নাহ ওয়ামা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ قال وما هي يا رسول الله صلى الله عليه وسلم قال الجهاد في سبيل الله الجهاد في سبيل الله الجهاد في سبيل الله রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেন হে আবু সাহিদ তুমি এটি এতটুকু অবাক হয়ে গেলে আরেকটা আমল আছে যে আমলের দ্বারা আল্লাহ তার বান্দাকে জান্নাতে মর্যাদার একশোটা স্তর উপরে পৌঁছে দেন যেই মর্যাদার এক একটা স্তর এর ব্যবধান হল আসমান এবং জমিনের ব্যবধানের সমান তখন আবু সাইদ খুদির রাজি আল্লাহ আনহু আবার প্রশ্ন করেন ইয়া রাসুল্লাহি সাল্লু আলাইসাল্লাম ওই আমলটা কি যেই মর্যা যে আমলের দ্বারা জান্নাতে মর্যাদার একশোটা স্তর উপরে স্থান লাভ করা যায় তখন রাসুল্লাহ সাল্লু বললেন ওই আমলটি হল শুধুমাত্র আল্লাহর পথে জিহাদ আল্লাহর পথে জিহাদ আল্লাহর পথে জিহাদ তিনবার বললেন এছাড়া আর কোন আমল নেই এই মর্যাদা লাভ করার আগের আবু হুরাইরা থেকে বর্ণিত ওই হাদিসটি আর আবু সাইদ খুদিদের রাজিয়াল্লাহানহু থেকে বর্ণিত হাদিসটি দুইটি হাদিসের মধ্যে আল্লাহ একই কথা বলেছেন যে মর্যাদার যে একশোটা স্তর জান্নাতের মধ্যে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন এটা শুধুমাত্র মুজাহিদিনদের জন্য যারা আল্লাহর প্রতি জিহাদ করে তাদের জন্য এটা নির্দিষ্ট করে রেখেছেন আর কারো জন্য নয় আল্লাহ সুবাহান মুমিনদের জন্য অনেক নিয়ামত রাজি রেখেছেন আতা ইবনি ইয়াসার থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন জান্নাতে একটা তাবু থাকবে তাবু বলতে আমাদের মনে হয় যে ওই যে ছোট ছোট তাবু জুপ্রিগড়ের মতো আমাদের মনে হয় এমন আসলে এমনটি নয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বললেন এক একটা তাবু নির্মিত হবে একটা মুথির দ্বারা একটা মতির দ্বারা একটা তাঁবু নির্মিত হবে আর এই তাঁবুর দৈর্ঘ্য হবে ষাট মাইল হাওয়াবার দৈর্ঘ্যে সমান্তরালে নয় উপর দিকে আমরা বহুতল ভবন দেখি মনে হয় বহু উঁচু ভবন দেখা যায় যদি ষাট মাইল উঁচু কোনো ভবন হয় আর সেটা যদি শুধু একটা মতির দ্বারা হয় এটা কি কল্পনা করার মতো কিছু তার উচ্চতা হলো ষাট মাইল আজকে হতো উপরে আরোহণের জন্য আমরা দেখি অ্যাক্সিলেটর দেখি লিফট দেখি যত এক সময় হয়তো মানুষ যেগুলো আবিষ্কারের আগে মানুষ কল্পনাও করতে পারতো না যে এই ষাট মাইল উপরে উঠবো কেমন করে কিন্তু আজকের মানুষের জন্য এটা অনেকটা বোঝাটা কিছুটা সহজ হয়ে গেছে লিফট অ্যাক্সিলেটর এগুলো আবিষ্কারের ফলে কিন্তু আল্লাহ সুবাহ যে এটা কেমন সিঁড়ির ব্যবস্থা করে রাখবেন যে চলন্ত সিঁড়ি বা অ্যাক্সেলেটার রাখবেন না লিফট রাখবেন কি ধরনের ব্যবস্থা রাখবেন এটা মানুষ তো কোনোদিন কল্পনা করতে পারে না বান্দা সহজেই এই ষাট মাইল উঁচুতে আরোহণ করতে পারবে সেই তাঁবুতে তারা থাকবে মুমিনদের স্ত্রীগণ মুমিনদের স্ত্রীগণ থাকবে সে একটি মাত্র মুথির দ্বারা তৈরি ষাট মাইল উচ্চতার ওই প্রাসাদের মধ্যে সেখানে মুমিনদের স্ত্রীগণ থাকবেন অনেকে চিন্তা করে যে মহিলাদের জন্য কিছু বলা হয়নি এই সকল প্রাসাদের মালিক তো মহিলারা হবে মুমিন নারীগণ হবে সেই মুমিন নারীগণ এত আরামদায়ক এই ধরনের প্রাসাদ সমূহের মধ্যে বালাখানায় তার অবস্থান করবে আর সেখানে তাদের স্বামী তার স্ত্রীদের কাছে যাতায়াত করবে কিন্তু একজন স্ত্রী আর একজন স্ত্রীকে দেখবে না এটা কেমন প্রসাদ যে একজন স্ত্রী আরেকজন স্ত্রীকে দেখবে না প্রত্যেকেই মনে করবে যে তার স্বামীর একমাত্র স্ত্রী সেই রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন একজন জান্নাতি পুরুষ তার একজন স্ত্রীর কাছে অবস্থান করবে সেখানে কেউ কারো দ্বারা ক্লান্ত হবে না বিরক্ত হবে না এবং তারা চরম তৃপ্তির সাথে সেখানে থাকবে এবং তার স্বামী তার যে আরো ত্রিকোণ আছে তাদের কথা সে ভুলে যাবে ওই স্ত্রীর কাছে থাকাকালীন সময়ে সে মনে করবে যে সে আর উত্তম সঙ্গিনী আর কেউ নাই তাকে এত অকৃত্রিম ভালোবাসা দেবে পরস্পর এইভাবে ভালোবাসবে এরপরে আল্লাহ সুবাহান আউ আউতালার পক্ষ থেকে একটা আওয়াজ হবে আরেকজন তোমার জন্য অপেক্ষা করছে নির্দিষ্ট সময় হয়ে গেলে পরে আরেকজন ঘোষণা হবে আরেকজন তোমার জন্য অপেক্ষা করছে এরপর সেখানে যাবে সেখানেও তার অনুরূপ তার এইভাবে কাটবে এরপর একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর সেখানেও ইনসাফ আদর থাকবে এরপর আবার আওয়াজ হবে তোমার জন্য আরেকজন অপেক্ষা করছে এইভাবে মুমিনগণ তার সকল স্ত্রীর কাছে গমন করবে সেই জান্নাতে মৃত্যুর ভয় থাকবে না কখনো মানুষের মৃত্যুর ভয় থাকবে না তার পোশাক কখনো ছিঁড়বে না পুরাতন হবে না তার যৌবনে কখনো ভাটা পড়বে না চিরকাল একই অবস্থায় থাকবে আর তার ত্রিঘন সবসময় কুমারী থাকবে বলা হয়েছে আপনার অরুবা তারা সবসময় সমবয়সী কুমারী তার স্ত্রীগণ আফরাবাদ এরা হল সমবয়সী এবং তারা হবে সবসময় কুমারী আল্লাহ সুবাহ এই জান্নাতে এই যে নিয়ামত রাজি রেখেছেন অপর একটা হাদিসে আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন মুমিনদের দুইজন স্ত্রী হবে দুনিয়ার আর সত্তর জন হবে জান্নাতের মোট বাহাত্তর জন স্ত্রী থাকবে দুনিয়ার দুইজন আর জান্নাতের সত্তর জন আল্লাহ সুবাহ মোমিনদেরকে বাহাত্তর জন স্ত্রী দান করবেন এবং তারা প্রত্যেকেই যেন সরিয়ে দেওয়া মুক্তার মতো ঝলমল করবে তাদের বর্ণনা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতি হুরদের অর্ণা একটি অর্ণার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি যদি জান্নাতি হুরগণ তাদের কনিষ্ঠা আঙ্গুলির অগ্রভাগ দুনিয়ায় তারা প্রকাশ করত সূর্যের আলো নিষ্প্রব হয়ে যেত এমন নিয়ামত রাজিগুলো আল্লাহ সুবাহান মুমিনদের জন্য রেখেছেন আর বিশেষ করে যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের তো সাধারণ মুমিনদের চেয়ে একশো গুণ উপরে তাদের মর্যাদা এই নিয়ামত রাজিগুলো মুমিনদের জন্য মুমিন নারী পুরুষদের জন্য আল্লাহ সুবাহ রেখেছেন এবং সেখানে তারা চিরকাল থাকবে সেই জান্নাতে তাদের নিয়ামতের কোনোদিন কমতি হবে না এটা কোনোদিন শেষ হয়ে যাবে না জান্নাতিগণ তারা উঁচু উঁচু আসনের মধ্যে বসে তারা আমোদ প্রমোদ করবে গল্প গুজব করবে তারা তাদের স্ত্রীদের সাথে তারা সেখানে গল্প গুজব করবে উঁচু উঁচু আসনের মধ্যে বসে সামনাসামনি বসে আর তাদের চতুর্পাশে ছোট ছোট বালকগণ পান পাত্র নিয়ে তারা ঘুরবে খেলাধুলা করবে সেখানে কোনো জান্নাতি যদি চায় তার সন্তানের আশা করে যে দুনিয়ায় তো সন্তানের কামনা মানুষের থাকে সেখানে হয়তো কোনো জান্নাতির ইচ্ছা হল তখন তার স্ত্রী গর্ভবতী হবে মুহূর্তেই তার সন্তান বড় হবে প্রসব হবে সন্তান মুহূর্তের মধ্যেই চলাফেরা করার উপযুক্ত হয়ে তাদের সামনে খেলাধুলা করতে শুরু করে দেবে দেরি হবে না জান্নাতের মধ্যে অনেক কৃষিজীবী মানুষ আছে তারা চাইবে যে আমরা ক্ষেত কামারে কাজ করে অভ্যস্ত ছিলাম দুনিয়ায় এখন কিছু কৃষি কাজ করা দরকার আল্লাহ তাদেরকে মাঠ দিয়ে দিবেন কাজ করার জন্য তার ক্ষেত কামারে কাজ করার জন্য ব্যবস্থা করে দিয়ে দিবেন সেই জমিতে সে চাষবাস করবে চারা লাগাবে আর সাথে সাথে ফসল উঠে যাবে ওই দেখতে দেখতে একদিকে লাগলাবে অন্যদিকে উঠে যাবে দেখে যাবে এগুলা সম্পূর্ণ সহজে কেটে তার বাড়িতে চলে আসবে তার ইচ্ছা মাফিক সব যখন চাইবে সাথে সাথে হয়ে যাবে দেরি হবে না জান্নাতিগণ তারা স্বামী স্ত্রীর বসে গল্প করতেছে হঠাৎ করে দেখে একটা পাখি তাদের সামনে উড়ে যাচ্ছে ইচ্ছা হবে ওই পাখিটা খাওয়ার মুহূর্তের মধ্যে পাখিটা ভুনা হয়ে স্বর্ণের পাত্রের মধ্যে তাদের সামনে হাজির হয়ে যাবে গাছের মধ্যে জুলন্ত ফল গুরু দেখতে পাবে যখনই যে ফলটা খাওয়ার ইচ্ছা হবে সাথে সাথে ওই ফলটি তাদের মুখের সামনে চলে আসবে এ কথাটাই আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি হা মা তাস্তাহি আংফুসুকুম ওয়ালাকুম ফি হা মা তাদ্দাউন সেখানে তোমাদের জন্য তাই হবে যা তোমাদের মন চাইবে মন চাওয়া মাত্রই তোমাদের ইচ্ছা হলো সাথে সাথে তোমাদের হয়ে যাবে আর যখন তোমরা যা চাইবে তাই পাবে না পাওয়ার যন্ত্রণা সেখানে নাই একটা ইচ্ছা হলো পেলাম না তেমন তার কোনো সময় হবে না জান্নাতে আল্লাহ পাক সুবাহ মুমিনদের জন্য এমন নিয়ামত রাজির ব্যবস্থা করে রেখেছেন সেটা হল মুমিনদের চিরস্থায়ী বাসস্থান প্রকৃত ঠিকানা মুমিনের জান্নাত এই দুনিয়ার ঠিকানাকে মুমিন কখনো নিজের চূড়ান্ত ঠিকানা মনে করে না আর দুনিয়া সিজনুল্লিল মুকমিনিন ও জান্নাতুল্লিল কাফিরিন দুনিয়াটা হল মুমিনদের জন্য কয়েদখানা জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত এই দুনিয়াটাকে কাফেররা তার জান্নাত মনে করে আর মুমিনরা মনে করে এটা কয়েদখানা কিভাবে তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায় জেলখানা থেকে বের হওয়ার জন্য যে মন উদ্ভিদ থাকে এই মুমিনগণদের অবস্থা হয়ে এই দুনিয়ার থেকে তাড়াতাড়ি দুনিয়ার এই জেলখানা থেকে কিভাবে মুক্ত হতে পারি আর আমার বাড়িতে চলে যেতে পারি কারণ আমার বাড়ি হল জান্নাতে মুমিনদের মধ্যে এই প্রেরণাটা থাকে আর ওইটাই হল আসল বাড়ি যেই বাড়ি থেকে কেউ কোনোদিন বের করে দেবে না যেই বাড়িতে কোনো ধরনের ভয় ভীতি থাকবে না কোনো আশঙ্কা থাকবে না কোনো শত্রুর ভয় নেই কোনো রোগ সুখের ভয় নেই কোন ধরনের কষ্টের আশঙ্কা নেই সেখানে সুখ আর সুখ মন যা চাইবে তাই পাওয়া যাবে না পাওয়ার কোনো যন্ত্রণা সেখানে নেই আল্লাহ সুবাহান আহত আলা মুমিনদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন এটা মুমিন নারী পুরুষ সকলের জন্য অনেক সময় আমরা মনে করি যে জান্নাতে নিয়ামত রাজিত শুধুমাত্র পুরুষদের জন্যই মনে হয় বোঝানো হয় মহিলারা কি পাবে কিন্তু মহিলার এবং পুরুষ এর মধ্যে ব্যবধান করা হয়নি জান্নাতের সুখ শান্তি আরাম আয়েস পুরুষ যেমন বুক করবে নারী নারীরাও তাই বুক করবে এই যত প্রকারে কিছু বললাম পুরুষরাও যেমন যা চাইবে তাই পাবে নারীরাও যা চাইবে তাই পাবে কারো মধ্যে কোন ধরনের অতৃপ্তি সেখানে থাকবে না আল্লাহ সুবাহ মমিন নারী পুরুষের জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যেই জান্নাতের বর্ণনা সমূহ রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম দিয়েছেন একবার সাহাবারা রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামকে প্রশ্ন করলেন জান্নাত কিসের তৈরি আমাদেরকে একটু বর্ণনা দেন তখন তিনি বললেন জান্নাতের এই প্রাসাদগুলোর ভিত্তি হল সোনা এবং রূপার ইটের দ্বারা তৈরি আর তার গাঁথুনির যে মিশ্রণ মশলা হবে সেটা হলে হবে একেবারে খাঁটি মেস্ক এই প্রাসাদের সুগন্ধি ছড়াবে আর তার কংক্রিট গুলো হবে মুতি এবং ইয়াকুতের আর তার মাটি হবে জাফরানের এমন প্রাসাদ যেই প্রাসাদ সোনা রূপার ইট দ্বারা তৈরি হয় তার ইটের গাঁথনির মধ্যে যে মশলা ব্যবহৃত হয় সেটা যদি এই মেশকের হয় সুগন্ধির হয় আর কঙ্কির যদি আকুত মতির হয় আর মাটিটা যদি জাফরানের হয় এটা কেমন একটু ভাবতে কেমন লাগে কেমন প্রাসাদ হবে আল্লাহ সুবাহ জান্নাতিদের জন্য এই ব্যবস্থা করে রেখেছেন দুনিয়ায় সামান্য একটু স্বর্ণের জন্য মানুষ কত প্রতিযোগিতা করে কয়েক বড়ি স্বর্ণ তাকলি মনে করে যে আমার অনেক সম্পদ তাই না কিন্তু সেখানে এই বিশাল প্রাসাদ সেই প্রাসাদের কোনো তুলনা নাই এমন প্রাসাদ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতের ওই প্রাসাদের একটা দরজা থেকে আর একটা দরজা যদি গিয়ে কেউ পৌঁছতে চায় দূরত্ব কতটুকু দ্রুত যান ঘুরা দিয়ে যদি সে দৌড়ায় একশো বছর দৌড়িয়ে ওই অন্য দরজায় গিয়ে পৌঁছতে পারবে না কেমন রাজত্বগুলো আল্লাহ তাদেরকে দান করবেন এক একজন জান্নাতির জন্য মনে হবে যেন এই সমগ্র পৃথিবীতে এই তার একটা রাজত্ব এবং প্রত্যেক জান্নাতি সেখানে এই সৃষ্টিটা অনুভব করবে মনে করবে আমার চেয়ে বেশি নিয়ামত মনে হয় কাউকে দেওয়া হয়নি কারণ প্রত্যেকে নিজের যে নিয়ামত পেয়েছে তার মধ্যে ডুবে থাকবে অন্য কি পেয়েছে সেদিকে তাকাবার সময় তো তার নাই এর মধ্যে ডুবে থাকবে আর মনে করবে যে আমার মতো মনে হয় কাউকে দেয়নি এটা হলো সবচেয়ে বড় তৃপ্তি যদি মনে করে যে আমার চেয়ে অন্যের তো বেশি পেয়েছে তাহলে এটা একটা কষ্ট না কি একটা কষ্ট সেই কষ্টটা থাকবে না প্রত্যেকেই মনে করবে যে আমাকেই মনে হয় আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন এমন প্রশান্তি আল্লাহ জান্নাতিদেরকে প্রদান করবেন জান্নাতে আল্লাহ সুবাহ জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবেন যে হে আমার বান্দাগণ যখন ডাক দিবেন বান্দাগণের সাথে সাথে জবাব দিবে হে আমাদের রব আমরা তো আপনার কাছে হাজির সকল করলাম তো আপনার হাতেই তখন আল্লাহ তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি সন্তুষ্ট হয়েছ জান্নাতে যা পেয়েছ তাতে কি তোমরা সন্তুষ্ট হয়েছ তারা বলবে ইয়া রাব্বাল আলামিন আমরা কেন সন্তুষ্ট হব না আপনি আমাদের কেমন জান্নাতে দিয়েছেন এত নিয়ামত রাজি দিয়েছেন যা আপনি আর কাউকে দান করেননি এরপর আল্লাহ সুবাহ তাদেরকে বলবেন আমি এর চেয়ে আরো বড় নিয়ামত কি তোমাদেরকে প্রদান করব তারা বলবে এর চেয়ে বড় নিয়ামত আবার কি তারা অবাক হয়ে যাবে যা পেয়েছি তাই তো সবচেয়ে বড় এরপর আবার বড় নিয়ামত কি তখন আল্লাহ সুবাহ বলবেন আমি তোমাদের প্রতি আমার সন্তুষ্টি দান করলাম আজ থেকে আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না জান্নাতের সকল হ্যাঁ। নিয়ামতের মধ্যে এটাই হল সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি এই জন্য মমিনগণ তাদের সকল কর্ম সম্পাদন করবে দুনিয়ায় একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে সেটা হল আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা এটা হল মুমিন জীবনের উদ্দেশ্য আর সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হল আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় পন্থা সেই রাস্তাটা হল আল্লাহর পথে জিহাদ এই কথাটা কি স্পষ্ট হয়েছে যে সকল মুমিন নারী পুরুষের একমাত্র কামনা হওয়া দরকার আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টি যদি পাওয়া যায় তাহলে জান্নাত পাওয়া যাবে জান্নাত কোন ব্যক্তি তার ব্যক্তিগত আমলের দ্বারা কখনো লাভ করতে পারবে না এটা মানুষের সাধ্যাতীত কারণ মানুষ ভুল করে না এই কথা কোনো মানুষ বলতে বলতে পারে না আর আল্লাহ যদি বান্দার কোনো একটা ছোট ভুল গুণাকে ধরেন তাহলে তাকে লাঞ্ছিত করবেন আল্লাহকে যদি ধরেন তার গুণাটা তাহলে এই গুণার দ্বারাই তাকে জাহান নামে দিয়ে দেবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আর যাকে ইচ্ছা তিনি তাকে সাক্ষী দেন আল্লাহর ফয়সালার ব্যাপারে কোন ধরনের স্থানী নজর করার এ বিষয়ে কোন ধরনের অভিযোগ উত্থাপনের অধিকার কারণেই আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন এজন্য আল্লাহর সন্তুষ্টি হল সবচেয়ে বড় জান্নাতে মুমিন যাবে আল্লাহর রহমতের দ্বারা যেই মুমিন আল্লাহর কাছে সেই রহমতের প্রত্যাশা করে আশা করে আর যে মনে করে তারা আমলের দ্বারা জান্নাতে যাবে সে আটকা পড়ে যাবে সে আমলের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না যে নেক আমল করবে ওই আশায় আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় আল্লাহ রহমতের আশায় আল্লাহ তাকে সেই নেক আমলের তৌফিক দান করবেন এটা তো আল্লাহ সুবাহ নিজস্ব এখতিয়ার আল্লাহ সুবাহ মুমিন নারী পুরুষকে তিনি নিজ ইচ্ছায় তিনি হক পথে পরিচালিত করেন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকেই শুধুমাত্র ইমানের পথে চলার তৌফিক দান করেন তাকে শুধুমাত্র তিনি ওই ইমান আনার তৌফিক দেন যেই ইমান শির্ক মুক্ত খালেদ তাওফিদের উপর প্রতিষ্ঠিত সেই ইমানের তৌফিক দান করেন আর যাকে তিনি খালেদ তাওহিদের উপর প্রতিষ্ঠিত রাখেন তাকে তিনি আসলেই নিজের নিয়ামত দ্বারা তাকে ধন্য করেছেন তার রহমত দ্বারা তাকে বেষ্টন করেছেন আল্লাহ সুবাহ মুমিনদের অত্যধিক মেহরবান দয়ালু এই জ্ঞানটুকু বুঝটুকু সকল মানুষ লাভ করতে পারে না মাই ইউরিদিল্লাহ খাইরান ইউফাকিহু ফিদ্দিন আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার কল্যাণ চান যার কিছু ভালো করতে চান তাকে হকের উপর প্রতিষ্ঠিত রাখতে চান তাকে তিনি দিনের সঠিক জ্ঞান দান করেন ইফক্তি হুদিন সে যাতে সঠিক জ্ঞান দিনের জ্ঞান অর্জন করতে পারে সেই জ্ঞানটা তিনি দান করেন আর যেই ব্যক্তি দিনের সঠিক জ্ঞান লাভ করেছে সে দিনের পথে পরিচালিত হয় মানুষ চরম ভুল ভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়ে যায় সেই জ্ঞানের অভাবে আমরা ইদানিংকালে শুনছি আমি গতকাল রাত্র একটা খবরে শুনলাম এক হুজুর কে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা এই এই সরকারকে আপনাদের দাবি মানতে বাধ্য করবেন এটা বলেছেন কিভাবে করবেন হুজুর এত পরাজিত মানসিকতার অধিকারী এই কথাটা শুনি ভয় পেয়ে গেছে বলছেন আমরা এই কথা বলিনি বাধ্য করব এই কথাটা বলিনি এটা ব্যক্তিগতভাবে কেউ বলতে পারে আর আমরা বুঝাতে থাকব অর্থাৎ তাগুতের কাছে তারা দাবি করতেছে তোমরা এই আইনটা তৈরি করো এবং সে বলতেছে যে এই ব্যাপারে আইন বিশেষজ্ঞরা আছেন তারা ব্লাসফিমি আইনের কথা বলছে হুজুর সে এত বড় নির্বোধ অজ্ঞ সে এই আইনটা কি সে নিজে জানে না এই আইনটা যে আল্লাহ তৈরি করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এবারে স্পষ্ট বর্ণনা দিয়েছেন আইনটা আল্লাহ তৈরি করেছেন কি আল্লাহ বলে দিয়েছেন অতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ আল্লাহর দিন পরিপূর্ণভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত আল্লাহর দিনের বিপরীত যত প্রকারের কাজকর্ম আছে সেগুলো হল ফেতনা আর ওই ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা এদেরকে হত্যা করতে থাকো আল্লাহ আদেশ করে দিয়েছেন এদের হত্যা করার জন্য রাসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন মাম বাদ্দালা দিনাহু ফতুলু যে তার দিনকে পরিবর্তন করে তোমরা তাকে হত্যা করো আল্লাহ আইন তৈরি করেছেন আল্লাহ রাসুল এটা কার্যকরী করেছেন সরাসরি রাসুলি নির্দেশ সার্বজনীন নির্দেশ দিয়ে গেছেন যে নিজেকে মুসলিম দাবি করে আর দাবি করার পর সে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে সে তার আকিদা প্রকাশ করে বিশ্বাস প্রকাশ করে কর্ম করে সে তার দিনকে পরিবর্তন করল তার সাক্ষী আল্লাহ বলে দিয়েছেন তাকে হত্যা করো রাসুল নির্দেশ দিয়েছেন এবং নিজে কার্যকরী করিয়েছেন তোমরা তাকে হত্যা করো যেইভাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নির্দেশে কাবিবনে আশ্রাফকে হত্যা করা হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নির্দেশে ইবনে খাতালকে হত্যা করা হয়েছিল কোন অবস্থায় কাবাগরের গিলাপ দরে সে লটকে রয়েছিল সেই কাবাগরের গিলাপ ধরে লক্ষ্যে থাকা অবস্থায়ও তাকে রক্ষা করা হয়নি সেই সময় বলছেন যে ওই অবস্থায় তাকে হত্যা করো কারণ সে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিল ইবনে কাতাল এরপর মক্কায় ফিরে গিয়ে সে আবার তার কুফরি ধর্মে ফিরে গিয়েছিল সে ইসলাম গ্রহণ করার পর আবার সে কুফরি ধর্মে ফিরে গিয়েছিল আর তার দুই দাসীকে দিয়ে রাসুল্লাহ সাল্লু সাল্লামের বিরুদ্ধে গান রচনা করে গাইতে দিয়েছিল আর তার এই দুইটা দাসীকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল একটাকে হত্যা করা হয়েছিল আর একটা তবা করে ইসলামের মধ্যে ফিরে এসেছিল এর বিধান আল্লাহ এবং আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আজকে যারা বিভিন্ন ব্লকে আল্লাহ আল্লাহ রাসুল এবং কোরআন নিয়ে বিদ্রুপ করছে ঠাট্টা করছে জঘন্যতম ভাষায় তাদের আফিদা প্রকাশ করছে এদের প্রত্যেকটাকে হত্যা করা হলো আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ কিন্তু এই হুজুর তাগুতের কাছে দাবি করছে আইন তৈরি করার জন্য এদেরকে শাস্তি দেওয়া যায় কিনা আবার কেউ বলছে সেদিন দেখলাম ওই বিবিসি সংলাপে যারা বলছে যেটা ফাঁসি আমরা চাই না তবে ফাঁসির আইনটা যদি চালু থাকে তাহলে এই ভয়ে তারা এই ধরনের এগুলা করবে না ফাঁসি নাই হোক অন্তত আইনটা থাকুক ও অর্থাৎ এরা ফাঁসিটা চায় না এবং গতকালকে যেই হুজুরে কেবলা যেভাবে বলল যে সরকারের আইন বিশেষজ্ঞরা আছে আইন বিশারদরা আছে এই ব্যাপারে কি ধরনের আইনটা কিভাবে তৈরি করা যায় তারা এটা বুঝবে ভালো করে অর্থাৎ তাদেরকে আইন তৈরি করার অধিকারেরা দিচ্ছে তারা বলছে তোমরা তোমরাই আইন তৈরি করো তোমরা এটা আইনটাকে বাস্তবায়ন করো তাদের কাছে দাবি করছে এই আকিদাটা কুফরি আকিদা যেই হুজুর এই ধরনের আকিদা পোষণ করে সন্দেহাতীন পাবে সে কাফের যে তাগুতের কাছে বিচার চায় আর তাগুতের কাছে আইন তৈরি করার অধিকার দেয় তাদেরকে বলে তোমরা আইন তৈরি করো সে কখনো এই আইনটা যে আল্লাহ তৈরি করে দিয়েছেন রাসুল করে দিয়েছেন সেই এলিমটুকু তার নাই এত বড় নির্বুধ অথচ এরা আলেম নামে সমাজে শিক্ষিত এরা এত নির্বুধ এত অজ্ঞ অথচ রাসুল্লাহ সাল্লু আলাইসালামের এই হাদিসটা তারাও পড়ে কিন্তু বুঝে না আল্লাহ যার কল্যাণ করতে চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন তারা মনে করে তারা তো আলিম হয়ে গেছে দিনের সঠিক জ্ঞান লাভ করেছে আসলে কিচ্ছুই লাভ করেনি এরা নির্বোধ এরা মূর্খ এরা জাহিলি মোরক্ষ তারা ইলমের বাহাদুরি করে না বুঝে কোরআন না বুঝে হাদিস যদি কোরআন হাদিস বুঝত তাহলে তারা নিজেরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করত রাসুলের পরিকার অনুযায়ী জীবন যাপন করত আর দুনিয়ার মানুষকে তারা এই উত্তম আদর্শ উপস্থাপন করে সেই পথে তারা ডাকত তারা আল্লাহর দিকে মানুষকে ডাকত রাসুলের দিকে ডাকত কিন্তু তারা মানুষকে আল্লাহর দিকেও ডাকে না নিজের দিকেও ডাকে না তারা এমন তারা দুনিয়ার দিকে মানুষকে ডাকে এই সকল লোকেরা মানুষকে ডাকে কোন দিকে দুনিয়ার দিকে আল্লাহর দিকে রাসুলের দিকে না ডেকে মানুষকে দুনিয়ার দিকে ডাকে এই হুজুরদেরকে তারা আশা করে পাকিস্তানের কথা বলেছে যে পাকিস্তানের সাংবাদিক যখন প্রশ্ন করে পাকিস্তানে তো এই আইন আছে কিন্তু সেই দেশে তো আইন মানুষ নিজের হাতে তুলে নিয়েছে ব্যাপক অশান্তি হুজুর বলেছে যে সরকার আলিমুল আমাদেরকে তাদের সাথে ডাকে নাই পাকিস্তানের সরকার আলিমুল আমাদেরকে তার সাথে না রাখার কারণে এই অবস্থাটা হয়েছে অর্থাৎ ই হুজুর দাবি করছে হাসিনাকে বা খালেদাকে তোমরা রাষ্ট্র চালাও আর আমাদেরকে তোমাদের দ্বারে কাছে একটু মাঝে মাঝে যাওয়ার সুযোগ দাও তোমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে যেইভাবে তোমরা লুটপাট করে একা একা খাচ্ছ আমাদেরকে দিচ্ছ না এটা তো হতে পারে না তোমরা তোমরা সবকিছু খাও এর থেকে একটু ভাগ আমাদেরকে দাও এই দাবিটা তারা করতে চাচ্ছে আর এরা এদেশের মানুষের ইসলামিক সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে মানুষকে বিপদগামী করছে তারা মানুষকে বিপদগামী করে চলছে দিনের ধোকা দিয়ে তারা দুনিয়া কামাই করছে যে ইমান আনার জন্য আল্লাহ বান্দার প্রতি আদেশ করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেই ইমানের দাওয়াত দিয়েছিলেন সেই ইমান আনয়ন করার পর সাহাবায়ে কেরাম রাজু আল্লাহ তালানহম সারা দুনিয়া রাজত্ব করলেন রাষ্ট্র পরিচালনা করলেন আর এই হুজুরা বলে যে আমাদের এটা ও রাজনৈতিক সংগঠন রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ক্ষমতায় কে গেল না গেল এটা দেখার আমাদের দরকার নাই রাষ্ট্র তোমরা চালাও তাহলে তোমরা কেন মাঝে মধ্যে নাচানাচি করো এই হুজুরদের মাঝে মাঝে একটু নাচানাচি করার কি কোনো প্রয়োজন ছিল এরা হল এমনই ধরনের অসৎ কর্মে লিপ্ত সবসময় অতীত তাদের কর্মকাণ্ড দেখে এসেছি মনে হয় যেন মাঝে মধ্যে যে একটু ওই তসলিমা নাসরিন কি লিখল এটাই মনে হয় ইসলাম বিরোধী কাজ হয়ে গেছে আর সব এদেশে ইসলাম অনুযায়ী চলতেছে ওটার প্রতিবাদ করে মিছিল করে মিটিং করে অবরোধ করে হরতাল করে সবকিছু করে আর বোঝা যায় সব কিছু ইসলাম অনুযায়ী চলতেছে এই ব্লগার নাস্তিকরা আজকে তারা দেখতে পাচ্ছে কিছু লেখছে কিন্তু সব সময় যে এই ধরনের ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত পাহতি সরকার এই দেশে কুফরি রাজত্ব করে চলছে সেই দিকে তাদের দৃষ্টি নেই বরঞ্চ এই আন্দোলনের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে হাজিনা সরকার পুরাপুরি একটা ইসলামী সরকার এর বিরুদ্ধে কিছু করা যাবে না বরং এই শাহবাগে যে কিছু হচ্ছে এটা ইসলাম বিরোধী আর বাকি সব ইসলামী অনুযায়ী চলতেছে এতে করে তারা কুফরির অনুমোদন দেয় তাদের এই আন্দোলনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এদেশ থেকে কুফরির রাজত্ব যে নির্মূল করা দরকার তাগুতের মতনদ চুরমার করা দরকার দিনে হককে বিজয়ী করা দরকার এই জন্য প্রয়োজন যে মুমিন নারী পুরুষের সকলের ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে সামিল হয়ে যুদ্ধ করার প্রয়োজন এটা তারা মানুষকে প্রকারান্তরে ধোকা দিয়ে এই পথ থেকে সরিয়ে রাখতে চায় বুঝাতে চায় দেশে সব ইসলাম অনুযায়ী চলতেছে এটা শুধুমাত্র ইসলাম বিরোধী যদি হাসিনা সরকার কয়েকটা ব্লগারকে গ্রেফতার করে শাস্তি দিয়ে দেয় দেখবেন এরা হাসিনার গলায় ফুলের মালা দিয়ে দেবে এটার কারণটা কি কারণটা হলো দিনের জ্ঞান এদের নেই এরা দিন বুঝতে পারে নাই দিনের যে এলিম আল্লাহ অর্জন করা তৌফিক দান করেছিলেন হজরত বেলাল রবি আল্লাহ আনহুকে সোহাইব রুমিকে সলমান ফার্সিকে যে জ্ঞান দান করেছিলেন আবু বকর উমর উসমান আলী সহ সাহাবাই কেরাম রবি আল্লাহ তালানহুমদেরকে সেই এলিম এদের অর্জিত হয়নি এরা দিনের জ্ঞান এরা লাভ করতে পারেনি এই জন্য তারা দিন বুঝতে পারে না ইমান বুঝতে পারে না বিভ্রান্তির মধ্যে নিজেরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে আল্লাহ সুবহান মুমিন নারী পুরুষদেরকে সর্বোত্তম যে নিয়ামত দিচ্ছেন সেটা হল ইমান ইমানের প্রতি তাদের ভালোবাসা দিনের প্রতি তাদের মহাব্বত ভালোবাসা তারা দিনের জন্য ইমানের জন্য একে অন্যকে ভালোবাসে আর কোনো কিছুর জন্য নয় মুমিন নারী পুরুষ সকলে একে অন্যকে ভালোবাসে একে অন্যের প্রতি হৃদ্যতাপূর্ণ আচরণ করে সহানুভূতিশীল হয় শুধু একটি কারণে সেটা হল ইমান এবং দিন শুধু দিনের কারণে আর কোনো কিছুই এর পিছনে নাই যে কোনো একজন মমিন দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুক না কেন সে যদি ইমানের অধিকারী হয় সে আমাদের ভাই সে আমাদের বোন আর আমার ঘরেও যদি এমন কেউ তাকে যে ওই ইমান আনেনি যেই আমানের যেই ইমানের ঘোষণা রাসুল্লাহ সাল্লু আলহ্লাম দিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন সাহাবাই কেরাম রবি আল্লাহ যেই ইমান এনেছিলেন সেই ইমান যদি না থাকে এমন লোক যদি আমার ঘরেও থাকে সে আমার কেউ নয় ওই ইমান আল্লাহ সুবাহান যাদেরকে দান করেছেন তাকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন আর ওই ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন এটা প্রতিশ্রুতি আল্লাহ বলছেন ওয়াদা ওয়াদা মুমিনিন ওয়াল মুমিনাত আল্লাহ মুমিন নারী পুরুষের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন অঙ্গীকার করেছেন জান্নাত এমন জান্নাতের যার নিজ দিয়ে জর্না দ্বারা প্রবাহিত থাকবে খালিদিন আতিহা সেখানে তারা চিরকাল থাকবে চিরস্থায়ী জান্নাতের মধ্যে তাদের পবিত্র বাক্যস্থান সমূহ থাকবে আকবর এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহর সন্তুষ্টি দালিকা হুয়াল ফৌজুল আজিম আর এটাই হল সবচেয়ে বড় সফলতা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন মুমিনদেরকে সার্টিফিকেট দিচ্ছেন সফলতার কামিয়াবির পাস করার সেই সার্টিফিকেট দিচ্ছেন এটা দুনিয়ার কোনো সার্টিফিকেট নয় আল্লাহ বলছেন এটা সর্বশ্রেষ্ঠ সফলতা এত বড় সফলতা আর কিছু নাই যে ওই জান্নাত লাভ করতে পারলো চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারল যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারল এর চেয়ে বড় সফলতা আর কিছু নাই আল্লাহ সুবাহ তার বান্দার জন্য যে নির্ধারিত করে রেখেছেন জান্নাত এটা আল্লাহ নিজের পক্ষ থেকে এটা মুমিনদের জন্য প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেছেন সংরক্ষণ করছেন তৈরি করে রেখেছেন এটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ মুমিনদেরকে সেখানে প্রবেশ করাবেনি এখন সবচেয়ে বড় জিনিস যেটি আমাদের করণীয় সেটা হল ওই ইমান আনয়ন করা মুমিন হওয়া এটা হলো আমাদের কাজ মুমিনের কোনো অভিনয় নয় অভিনয় করে মুমিন আল্লাহর কাছে প্রতিষ্ঠিত করা যাবে না সেই ইমান হতে হবে খালেস ইমান নির্বেজাল ইমান যেই ইমানের মধ্যে অন্য কোনো কিছুর সংমিশ্রণ থাকবে না সেই ইমানের মূল ভিত্তি হবে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে পরিচালিত সকল কর্ম হবে আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মান আহাব্বালিল্লাহি ওয়া আবগাবলিল্লাহ যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কারো সাথে শত্রুতাও পোষণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে সে দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে দিতে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সে তার ইমানকে পরিপূর্ণ করল অর্থাৎ তার ভালোবাসা এবং শত্রুতা তার দান এবং বিরত থাকা এই সব কিছু নিয়ন্ত্রিত হবে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে সে মুমিনকে ভালোবাসবে এই জন্য যে মুমিনকে ভালোবাসলে আল্লাহ খুশি হন আল্লাহর দুশ্মনদেরকে কাফের মুশ্রিক মুনাফেকদেরকে দুশ্মন হিসাবে গণ্য করে তার সাথে শত্রুতা পোষণ করলে ঘৃণা করলে আল্লাহ খুশি হন এই জন্য তাকে শত্রু হিসাবে সাব্যস্ত করবে তার প্রতি রাগান্বিত থাকবে খুব থাকবে কাফের সাথে মুশ্রিকের সাথে মুনাফিকের সাথে কখনো ভালোবাসাপূর্ণ নরম ব্যবহার করা যাবে না তার সাথে কঠোর ব্যবহার করতে হবে রুড় ব্যবহার করতে হবে এজন্য তাদের সাথে এই ধরনের কঠোর আচরণ করে ব্যবহার করে এই জন্য যে আল্লাহ খুশি হবেন মুমিনের সাথে হৃদ্যতাপূর্ণ ভালোবাসাপূর্ণ সহানুভূতিশীল আচরণ করে এই জন্য যে এতে আল্লাহ খুশি হন তাহলে তার ভালোবাসা এবং শত্রুতা উভয়টার উদ্দেশ্যটা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহ কোন মুমিন দরিদ্র নারী পুরুষকে দান করলে আল্লাহ খুশি হন অভাবগ্রস্ত কোনো মুমিনকে দান করলে আল্লাহ খুশি হন রুগীকে সেবা করলে আল্লাহ খুশি হন ক্ষুদার্থকে খাবার দিলে আল্লাহ খুশি হন সে এগুলো দেয় দান করে ক্ষুদার্থকে খাওয়ায় রুগীর সেবা করে বিপদগ্রস্তকে তাকে সাহায্য করে বিপদ থেকে মুক্তির জন্য সে তার পাশে দাঁড়ায় এটা কি জন্য আল্লাহকে খুশি করার জন্য কারণ এটা করলে আল্লাহ রাজি খুশি থাকেন আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় কিন্তু কাউকে দ্বিতীয় বিরত থাকে তার দ্বারের কাছে যায় না এই কারণে তাকে যদি দান করে ওইটা লাভ করে সে ওইটা আল্লাহ পাপের কাজে ব্যবহার করবে আল্লাহ নাফরমানির প্রতি ওটা ব্যবহার করবে এই জন্য তাকে দান করে না কেউ যদি জানে যে লোকটাকে আমি দিলে ওটা দিয়ে গিয়েছে সে গাঁজা খাবে হিরোইন খাবে মদ খাবে তাহলে তাকে দেওয়া যাবে না সে তো সে যত অভাবই হোক এই নেশাকুররা এমন ক্ষুদার বেলায় ছটপট করে খাবার নাই কিন্তু হাতে টাকা পাইলে খাবারের পরিবর্তে আগে নেশা টাকা করে আগে নেশা জোগাড় করে পেটের খাবারের জোগাড়ের আগে যদি কেউ মনে করে এটা নিয়ে সে ওই নেশা করবে আরাম কাজ করবে ওই টাকাটা দিনে সে বেবিচার করবে ওই টাকা নিয়ে সে আল্লাহ দিনের বিরোধিতা করবে ওই টাকা নিয়ে আল্লাহর মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান নেবে কাফের কুফারের সহযোগিতা করবে তাকে দান করা যাবে না তাকে না দিলে আল্লাহ খুশি হন সেই ক্ষেত্রে সে এখানে দিবে না অর্থাৎ তার সকল কাজ নিয়ন্ত্রিত হবে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে সে দেখবে যে কোন কাজে আল্লাহ খুশি হন এই কাজটা কিভাবে করলে আল্লাহ খুশি হন যখন সে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে তার সকল কর্ম পরিচালনা করবে সে তার ইমানকে পরিপূর্ণ করল সে প্রকৃতপক্ষে মমিন সে কোন মানুষকে খুশি করার জন্য কিছু করবে না কোন মানুষের সন্তুষ্টি এখানে চাইবে না চাইবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রেজামন্দি যে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে তার কর্ম পরিচালনা করে সেই ব্যক্তি সে পরিপূর্ণ ইমান আনল তার মর্যাদা আল্লাহর কাছে আর ওই ইমানদারদের জন্যই আল্লাহ আদা করেছেন সেই মুমিন নারী পুরুষের জন্যই আল্লাহর এই প্রতিশ্রুতি জান্নাতের প্রতিশ্রুতি ওই ইমানদার নারী পুরুষের জন্যেই আল্লাহ সুবাহ মুমিনের যে বৈশিষ্ট্যগুলো একাত্তর নাম্বার আয়াতে পেশ করেছেন যা গতকাল আলোচনা করেছি আর আজকে মুমিনদের যে পুরস্কারের কথা যে প্রতিশ্রুতির কথা মুমিনদের জন্য আল্লাহ করেছেন তা বর্ণনা করেছেন এটা মুমিনদের খুশি হওয়ার জন্য এতক্ষণ পূর্বে সব কাফের মুশ্রিক মুনাফিকদের বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ মুমিনরা যাতে হতাশ না হয় নিরাশ না হয় এর জন্য মুমিনদেরকে আল্লাহ খুশি করলেন এই আয়াতগুলো দিয়ে মূলত মুমিনরা খুশি হয় আর তাদের পথ ঠিক করে নেয় সে কোন পথে সে নিজেকে পরিচালিত করবে আল্লাহ সুবাহান কোরআন মজিদ আমাদের জন্য জীবন পথের চালিকা শক্তি হিসাবে দান করেছেন সঠিক পথে জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন যদি কোরআনের দেখানো শিখানো পথে আমরা আমাদের ইমানকে আমরা প্রস্তুত করি ইমানকে আমরা পরিপূর্ণ করি আর সেই ইমানের পথে আমরা অটল থাকি আল্লাহ সুবাহান আমাদেরকে ভুলে যাবেন না ইনশাআল্লাহ তিনি আমাদেরকে তার নিয়ামতের জন্য জান্নাতের জন্যই তিনি আমাদেরকে তৈরি হওয়ার সুযোগ দান করবেন তো আল্লাহর কাছে আমরা প্রত্যাশা করি তিনি যেন আমাদেরকে ওই ইমান আনয়নের তৌফিক দান করেন যেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রসঙ্গনীয় ইমান ওই ইমানের পথে অটল থাকার তৌফিক দান করেন যে ইমান থাকলে পরে আমরা চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك কোন প্রশ্ন আলোচনা বললেন যে জান্নাতের মধ্যে যারা অবস্থান করে এদের মধ্যে কোন রকম হিংসা বা বিদ্বেষ থাকবে না সবার কিন্তু হাদিস তো অন্য হাদিস আছে যারা উপরে গ্রেডে থাকবে তাদেরকে তারা পায় নাই তারা দেখবে তো এখন অবশ্যই সে বুঝবে যে তার থেকে উপরে তার হ্যাঁ তখন এই জিনিসটা কি কোনোরকম না তার যে আমার থেকে যে উপরে এই জিনিসটা কি না থাকবে না ওটা থাকবে না এই কারণে যে এরা কারা রাসুল্লাহ এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল একজন সাহাবা বললেন যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আমরা তো এখন আপনাকে দেখতে পাই আপনার কাছে আসলে আপনার কথা শুনে আপনার পাশে এসে আমরা প্রশান্তি অনুভব করি কিন্তু এমন এক সময় আসবে যে সেদিন তো আর আপনাকে পাব না ইচ্ছা করলে দেখতে পাব না যেদিন জান্নাতে আপনি থাকবেন এত উপরে উপরের স্তরে যে ওই হাদিসটি বললেন যে জান্নাতে মর্যাদার কারণে উঁচু উঁচু প্রাসাদে অনেকে থাকবে যেইগুলো আজকে আমরা আকাশে তারকারাজি জলমল করে দেখতে পাই অনুরূপভাবে সেই তারকারাজির মতো সেই প্রাসাদগুলো এত উপরে অবস্থান করবে সেখানে আপনি তো সেখানে থাকবেন কারণ এইগুলো তো নবীদের জন্য নির্ধারিত তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি যেইভাবে বললে যে তুমি আমাকে ভালোবাসো আমার কাছে আসলে আসলে তুমি প্রশান্তি পাও আমাকে দেখে তুমি তৃপ্তি লাভ করো যদি এই এটা তোমার অন্তরের মধ্যে থাকে আমার প্রতি তোমার ভালোবাসা যদি থাকে তুমি ওই আমার সাথেই তুমি থাকবে জান্নাতে আমাকে তোমার পাশেই পাবে দেখতে পাবে সেখানে জান্নাতিগণ এমন অবস্থায় থাকবে যে পরস্পরের মধ্যে সাক্ষাৎগুলো হবে এই উঁচু উঁচু তারকারাদির মধ্যে যারা আছে দেখতে পাবে যখন তারা ইচ্ছা করবে এদের সাথে একটু দেখা করি সে দেখা করার সুযোগ হয়ে যাবে আল্লাহ ব্যবস্থা করে দেবেন সকল যা যখনই যার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা হবে সেখানে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়ে যাবে সকলের জন্য জান্নাতে বাজার থাকবে আমি সেই কথাগুলো তো অনেক বর্ণনাগুলো আছে বাজার থাকবে যেখানে কিছু ব্যবসায়ী থাকবে তারা মনে করবে দুনিয়া ব্যবসা করতো তাদের বেচা না করলে ভালো লাগে না সেই বাজারে তাদের পণ্য হয়ে যাবে খরিদ্দারও থাকবে বিক্রেতাও থাকবে সেটা হবে মিলন মেলা সাক্ষাতের জন্য সেই বাজারে সকল যাবে পরস্পরের মধ্যে সাক্ষাৎ হবে কুশল বিনিময় হবে দেখা সাক্ষাৎ হবে এতে করে প্রত্যেকেই এই তৃপ্তিটি থাকবে দেখতে পাবে এবং যিনি এখান থেকে দেখতেছেন আকাশে জলমল করতেছে ওইখান থেকে তারাও দেখবেন তার ওটা আকাশের মতো জলমল করতেছে যেমন আজকে অন্য গ্রহের মধ্যে গেলে পরে যেমন চা দেখেও গেলে পরে পৃথিবীটাকে দেখে চাঁদের মতো তো এইভাবেই একটা গ্রহ গেলে অন্য গ্রহকে একই রকম দেখা যায় সেখানের মধ্যে সকলের অবস্থাটা একরকমই হবে আর যখন তাদের সহ সাক্ষাতের সুযোগ হবে জান্নাতের বাজার সমূহে বাগান সমূহে দেখা সাক্ষাতের সুযোগ হবে তখন তারা তো পরস্করের কুশল বিনিময় করবে জানবে এত করে এর মধ্যে কোনো তফাত থাকবে না এবং নবীর উম্মদগণ নবীদেরকে তারা পাবেন আমি এই বিষয়ের আগে একটা হাদিস দীর্ঘ আলোচনা করেছিলাম এই জন্যই হাদিসকে আজকে আর আলোচনা করিনি যে জান্নাতুল ফেরদাউসের ময়দানে মাঝিদে যে মহাসম্মেলন হবে জান্নাতিদেরকে নিয়ে সে আলোচনাটা পূর্বে করে ফেলেছিলাম আর কোন প্রশ্ন তারা আমাদের ঘুরতে হবে তারা এখন আবার ভিন্ন ভিন্ন তারা দান করো অন্য জায়গা তারা সর্দারটা তো হলো মানে তার মধ্যে ওই ফিলিংসটা মানুষ যদি নেতৃত্বের ওই কোয়ালিটিটা যদি হয় তার মধ্যে ফিলিংসটা আসে সেখানে ওই ফিলিংসটাই তো সবচেয়ে বড় সে বুঝে যে তার তার স্বামী এবং সে মনে করে যে সব সবার উপর আমারই কর্তৃত্ব তার যে ওই ফিলিংসটা ওইটাই তার কর্তৃত্ব এবং সে বুঝতে পারবে দেখবে না একজন একজন দেখবে না কিন্তু তারা তাদের মধ্যে তো এই দুনিয়ার যারা আছে তারাও তো জানে যে তার স্বামীদের জন্য আল্লাহ জান্নাতে এই ধরনের হুরের ব্যবস্থা করে রেখেছেন এ সবগুলো তারা জানে কিন্তু পরস্পরে দেখলে একটা প্রতিযোগিতা আসে না দেখার কারণে এই প্রতিযোগিতা আসে না না দেখা হবে না আরে দুনিয়া দেখো না যে একজন পুরুষ হয়তো দুটি বিয়ে করে একটা ঘরে তো করছে যে দেশে আর একটা অন্য দেশে করে কিন্তু একজন স্ত্রী আরেকজন জানে না তার যে আরেক একটা স্ত্রী আছে এর মধ্যে তার কোনো প্রতিযোগিতা নাই তার স্বামী যদি ছয় মাসও তার কাছে না আসে এক বছরও না আসে তার কোনো আপত্তি নাই কিন্তু সে জানে না আরেকজন স্ত্রী নিয়ে সে থাকতেছে এতে কোনো তার কোনো আপত্তি নাই কিন্তু যখন জানতে পারে তখন আর সহ্য করতে পারে না হ্যাঁ, হ্যাঁ। না না দুনিয়ার অবস্থাটা বললাম যে এই অবস্থাটা এমন কিন্তু সেখানে সে জানলেও সে দেখতে পাচ্ছে না এখন বিষয়টা হলো যে জান্নাতিদের ব্যাপারটা কোন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে হয়তো প্রথম ফসলা যেটা বলি যে একজনের স্ত্রী হয়তো জাহান নামে চলে গেছে এখন তার স্ত্রী তো নাই তার স্ত্রী তো একজন ছিল একজনই জাহান নামে চলে গেছে আরেকজন স্ত্রী হতে পারে এমন তার স্বামী জাহান নামে চলে গেছে তখন আল্লাহ ওই স্ত্রীটাকে ওই যে স্বামীর স্ত্রী নাই তার সাথে তার জুড়া মিলিয়ে দেবেন সে তার হয়ে যাবে এরপর সেখানে আল্লাহ এই দুনিয়ার স্ত্রীর সংখ্যা কত কতটুকু সেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন পৃথিবীতে আনুপাতিক হাত আল্লাহ তৈরি করেন দেখা যায় সবসময় পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দুনিয়ার বিভিন্ন দেশে এখনো তো প্রচলিত যদিও নিষেধাজ্ঞার মধ্যেও দুইজন তিনজন চারজন স্ত্রী অনেক অনেক জায়গায় আছে এতে করে তো সব জায়গায় দেখা যায় একটা সারপ্লাস আছে এতে করে এভারেজ করলে দেখা যাবে হয়তো একজনের চারজন আছে একজনের একজন আছে একজনের তিনজন আছে একজনের দুইজন আছে এইভাবে দেখা যাবে যে এভারেজ করলে পরে হয়তো গড়ে গিয়া প্রত্যেক পুরুষের গড়ে দুইজন স্ত্রী জান্নাতি হয়ে যাবে এজন্য জাহান নামে যারা যাবে তখন সেই জাহান জাহান্নামীর অংশীদার তো জান্নাতি সাথী হবে না সেহেতু এখানে যেই পুরুষটি জান্নাতে যাবে তার স্ত্রী যদি জাহান নামে যায় তাহলে যে স্ত্রী স্বামী জাহান নামে চলে গেছে ওই স্ত্রীটা তার সাথী হয়ে যাবে এরপর একটা কথা থেকে যায় যে অনেকে প্রশ্ন করে যে আমাদের প্রচলিত একটা কথা আছে এবং একটা দুর্বল হাদিসও এ ব্যাপারে আছে যে কোনো নারীর যদি একাধিক স্বামী থাকে একের জন্য তো দুইটা তিনটা চারটা পাঁচটা বিয়ে হয় না হতে পারে যে দুর্বল একটা বর্ণনায় আছে যে তার সর্বশেষ স্বামীর সাথে সর্বশেষ স্বামী যে হবে সেই যদি তার জান্নাতি হয় তার সাথে সেই জান্নাতে যাবে এখন প্রথম স্বামীগুলো আমাদের দুনিয়ার মধ্যে এমন একটা মানসিক কষ্টে ভুগে যে আমার স্ত্রীটা শেষ পর্যন্ত আরেকজনের স্ত্রী হয়ে জান্নাতে চলে যাবে আমি পাব না কিন্তু এটা দুর্বল হাদিসের বর্ণনা সবচেয়ে বিশুদ্ধ হাদিসের বর্ণনা যেটি হল যদি কোনো নারীর এক দুনিয়ায় একাধিক বিয়ে হয়ে থাকে আর তার একাধিক স্বামী জান্নাতে হয় তাহলে জান্নাতে যাওয়ার আগে ওই নারীকে আল্লাহ এখতিয়ার দিবেন তার এই দুইজন বা তিনজন স্বামী জান্নাতি হয়েছে এরা তার স্বামী ছিল সে তার সাথে জান্নাতে যাবে তাকে এক্তিয়ার দিলেন স্বাধীনভাবে সে তার স্বামী এখানে বাছাই করে নেবে এবং সে বাছাই করবে তাকেই যেই স্বামী দুনিয়ায় তাকে সবচেয়ে বেশি ভালোবাসত যে এই তার হয়তো একাধিক স্বামী তার বিয়ে হয়েছে পাঁচটা পাঁচজন স্বামী পাঁচজনই জান্নাতি হয়েছে তখন এই পাঁচজনের মধ্যে দুনিয়ায় সবচেয়ে বেশি তাকে ভালোবাসত যে সে তাকে ওই সময় পছন্দ করে তার সাথে জান্নাতে যাবে এটাই সহি বর্ণনা আর যেই কারণে আমাদের দেশে ওই মানসিকতার কারণে মেয়েরাও মনে তার স্বামীকে খুব সঠিক ভালোবাসে এ কারণে তার স্বামী মারা গেল তাহলে সে আর অন্য বিয়ে করে না আমি অন্যের জনের সাথে বিয়ে করলে তো আমি ওই স্বামীকে তার জান্নাত যেতে সাথী পাবো না এই অবস্থায় তার জীবন কাটিয়ে দেয় দুনিয়ার মধ্যে যে অবস্থাটা এই মানসিকতার কারণে কিন্তু এটা হলো আমাদের এই দেশে প্রচলিত হিন্দু সংস্কৃতির কারণে এটা এসেছে হিন্দু ধর্মে হল বিয়ে নারীর জীবনে একবারই হয় যদি এখন অনেকবার হইতেছে কিন্তু এক সময় ছিল হিন্দু নারী তার স্বামী মারা গেলে স্বামীর সাথে ওই তার চিতার মধ্যে জীবন্ত ওই বউটাকেও জ্বালিয়ে দেওয়া হতো যাকে বলা হয় সতীদাহ যা স্বামী মারা যাওয়ার পর ওই মহিলা আবার অন্য পুরুষ দেখবে এটা তারা তাদের ধর্মে নিষিদ্ধ এই জন্য জীবন তপস্যা তাকে এখানে জ্বালে পুড়ে মারত কিন্তু মুসলমানদের মধ্যে এটা নয় মুসলমানদের মধ্যে মুসলিম নারীগণ তারা একজন স্বামী মারা গেলে আরেকটা বিয়ে করে আরেকজন মারা গেলে আরেকটা বিয়ে করে এইভাবে আমরা দেখি সাহাবাই কারাম রাজি আল্লাহ তালানহুমদের মধ্যে এই ঘটনাগুলো প্রচুর প্রচুর অসংখ্য অসংখ্য যারা ছিলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানের অধিকারী যেমন দেখুন হজরতে আত্মা রাজি আল্লাহ আনহা আত্মা বিন্দি আজিজ তিনি ছিলেন জাফর আপনি আবু তালিবের স্ত্রী জাফর ইবনে আবু তালিব যখন মুতার যুদ্ধে শাহাদত বরণ করেন তখন সেই আত্মা বিধবা হলেন তার চার মাস দশ দিন ইদ্যত পূরণ হওয়ার পর সেই আত্মাকে বিয়ে করলেন আবু বকর রাজি আল্লাহ আনহু আবু বকর রাজি আল্লাহ আনহু যখন ইন্তেকাল করলেন এই আত্মাই আবু বকরের জানাজার গুসল দিলেন স্ত্রী স্বামীর গুসল দিতে পারে জানাজার গুসল আর স্বামী স্ত্রীর গুসল দিতে পারে এটা হাদিস দ্বারা প্রতিষ্ঠিত আর আমাদের দেশে মৃত্যুর পরে কোন স্বামীর আর স্ত্রীর মুখ দেখতে দেয় না মানে মরার সাথে সাথে সম্পর্ক জানি চিহ্ন হয়ে যায় এটা কুফি আকিদার এটা সিরকি আকিদার বাতিল আকিদা এটা কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক হল ইহকাল পরকালের সম্পর্ক মৃত্যুর মাধ্যমে নারী স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয় না এটা ইহকাল পরকালের সম্পর্ক এই কারণে আসমা হজরত আবু বকরের গুসল দিলেন এরপর ছয় মাস দশ দিন অতিক্রান্ত হওয়ার পর আলী রাজিয়াল্লাহ আনহু তাকে বিয়ে করলেন সেই সময় নারীগণ স্বামী ছাড়া থাকতেন না হজরতে সুয়াইবিয়া ইবনে হারিস বিনতে হারিস তার স্বামী বদরি সাহাবা ছিলেন মক্কা বিজয়ের বছর তিনি মারা যান এই সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা গর্ভ প্রসবের নিকটবর্তী সময়ে স্বামী মারা যাওয়ার অল্প দিনের মধ্যেই তিনি সন্তান প্রসব করলেন নেফাত থেকে পবিত্র হওয়ার পরেই তিনি সাত করতে থাকলেন সাতগুজ করে অপেক্ষা করতে থাকলেন কেউ বিয়ের প্রস্তাব দেয় কিনা তারা সাজসজ্জা করতেন বিয়ের প্রস্তাবের আশায় এই কথা শুনে একজন সাহাবা এসে তাকে বললেন যে আমি শুনতে পেলাম তুমি বিবাহের জন্য তুমি সাজগুজ করতেছ আল্লাহর কসম তুমি এটা করতে পারবে না চার মাস দশ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কারণ তিনি জানতেন যে যে নারীর স্বামী মারা যায় তার ইদ্যত চার মাস দশ দিন সোয়াই দিয়া বলেন তার কথা শুনে আমি সন্ধ্যাবেলায় আমার কাপড় সুপড় পরে নিলাম এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে গেলাম গিয়া এই বিষয়টি আমি উপস্থাপন করলাম তখন তিনি বললেন তুমি তো সন্তান প্রসব করেছ এখন তুমি মোহাল্লালা হয়ে গেছো তুমি বিবাহের উপযুক্ত হয়ে গেছো তুমি সন্তান প্রবেশের সাথে সাথেই তুমি অন্যত্র বিয়েতে আর কোনো বাধা নাই তোমার ইদ্যোগ পূর্ণ হয়ে গেছে তাহলে ওই নারীগণ দেখো চার মাস দশ দিনও তিনি অপেক্ষা করেননি এর আগেই সাজ ক্রুজ করতে থাকলেন বিয়ের প্রস্তাবের আশায় আর আজকে নারীগণ তার জীবন কাটাইয়া দেয় আর বিয়ের চিন্তা করে না কারা উত্তম তারাই উত্তম রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে এক বৈঠকে এক মহিলা এসে নিজেকে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আমি নিজেকে আপনার কাছে হেবা করতে এসেছি অর্থাৎ বিয়ের জন্য পেশ করছি রাসুল্লাহ সাল্লাহ আলহাম তার মাথা থেকে পাও পর্যন্ত দেখে নিলেন দিয়ে মাথা নিচু করে নিলেন এরপর বললেন আমার প্রয়োজন নাই মহিলাটা তখন অপেক্ষায় বসে থাকল একজন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনার যেহেতু প্রয়োজন নাই এই মহিলাটিকে আমার সাথে দিয়ে দেন তখন তিনি বললেন যে তুমি মোহর কি দেবে সে বললে মোহর দেওয়ার আমার কিছু নাই বললেন তুমি বাড়িতে যাও গিয়ে দেখো কিছু পাও কিনা সে বাড়িতে ঘুরে খুঁজে আসলো বলে না কিছু নাই বললেন গিয়ে দেখো একটা লোহার আংটি পাও কিনা আবার গেল গিয়ে ফিরে এসে বললো না একটা লোহার আংটিও নাই তবে আমার পরনের লুঙ্গিটা আছে বর্ণনাকারী বলছেন তার গায়ে কোনো চাদরও ছিল না জামা কিছু ছিল না শুধু পরনের একটা লুঙ্গি কত দরিদ্র রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তাতে কি এই লুঙ্গি তাকে দান করলে তুমি উলঙ্গ থাকবে আর তুমি পরিধান করলে সে উলঙ্গ থাকবে এটা দিয়ে হবে এরপর লোকটি নিরাশ হয়ে কিছু সময় বসে থেকে উঠে চলে যাচ্ছে নিরাশ হয়ে রাসুল্লাহ সাল্লু আলহাম তাকে ডাকালেন ডেকে এনে বললেন যে তুমি কোরআন মসজিদ থেকে কি কিছু জানো সে আঙ্গুল গুনে গুনে সে তখন বলল যে এই এই সুরাগুলো আমি জানি বললেন তুমি কি ভালো করে জানো বললেন হ্যাঁ আমি ভালো করে জানি তখন তিনি বললেন যে এই মহিলাটিকে তুমি এই সুরাগুলো শিক্ষা দিবে এটাই তোমার মোহরা না এর ভিত্তি যে মহিলাটাকে তোমার সাথে দিয়ে দিলাম সেই জামানায় মহিলাগণ এসে নিজেকে এইভাবে বিবাহের জন্য নিজে পেশ করতে পারত একজন সাহাবা তার পরিবারের লোকদের কাছে এই বর্ণনাটা করছিলেন তখন তার মেয়ে বলছে এই মহিলাটির কি না লজ্জা একেবারে নাই মহিলাটা বড়ই নির্লজ্জ কেউ এভাবে নাকি প্রকাশ্য মানুষ এভাবে এসে পুরুষদের সামনে এসে বিবাহের জন্য নিজেকে পেশ করে নাকি তখন ওই সাহাবি তার নিজের মেয়েকে তিরস্কার করে বললেন ওই মহিলাটি তোমার চেয়ে উত্তম যে নিজেকে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে হেবা করার জন্য প্রকাশ্যভাবে এসেছিল লজ্জা তাকে বাধা দেয়নি কারণ বিবাহটা এবাদত তো আমাদের এই জামানায় আমাদের এই সময়ে আমাদের এই দেশে সেই আকিদা বিশ্বাসগুলো মুসলমানদের থেকেই উঠে গিয়েছে এই জন্য আমাদেরকে পুনরায় রাসুলের সেই যুগ সাহাবাদের যে সেই যুগ ফিরিয়ে আনার জন্য আমাদের মধ্যে প্র্যাকটিস আমল শুরু করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন একটা মহিলা আমি মারা গেলে একটা বিয়ে হলো স্বামী মারা গেল বিয়ে হলো স্বামী দুটা হয়ে গেল ওই স্বামী মারা গেল বিয়ে হলো সেইভাবে স্বামী কিন্তু দুই হয়ে যায় যদি দেখা যায় যে ওই ওই স্বামী কোনো জানাতে মহিলাও জানা তাহলে এই ক্ষেত্রে ওই মহিলা এখন আমি তো আমি তো একটু আগে এটা বললাম আপনি কোথায় ছিলেন তখন একবারে হুবু আপনার এই কথাটাই তো বলছি হ্যাঁ, হ্যাঁ। তাহলে প্রশ্ন এখানে শেষ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা